সেই জন্য ত্যাক্ত্যাস ধর্ম চরণাম্বুজম হরের ভজন নপক্ক অথ পতে তত যদি যত্র ক বা অভদ্রম অভু বলছেন যত্র ক বা অভদ্রম অভূত অমুষ্য কিং কো বা অর্থপ্রাপ্ত ভজতাম সধর্মত বলছে ত্যাক্তা সধর্ম সধর্মকে এখানে স্বধর্ম বলতে আবার অনেক ব্যাখ্যা চলে আসবে হ্যাঁ যেসব সম্বন্ধে গীতার বিস্তৃত ব্যাখ্যা হলে তবে এইসব কথা বুঝবে পক্ষে স্বধর্ম কথাটা যদি গুপ্ত ব্যাখ্যা হয় তাহলে সেটা বৈষ্ণব ধর্মই এসে যায় জৈব ধর্ম আত্মধর্ম ভাগবত ধর্ম কিন্তু সমাজের লোক যারা রয়েছে তাদের যদি স্বধর্মের কথা বলা হয় সেখানে ভগবান বলছে এরা এরা তো বুঝবে না এই গুপ্ত কথা চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আমাকে কথাটা বলতে হয় মেপে ভগবান বলছে আমি যদি একটু এদিক ওদিক কথা বলি লোকে উল্টো করে মুশকিল কথা তাহলে বদ্ধজীবগুলো যে অবস্থায় রয়েছে তার ধর্মগুলো ক্ষত্রিয় এই যে ধর্মযুদ্ধ এটা ক্ষত্রিয় উচিত যে যে অবস্থা রয়েছে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ বর্ণ এবং আশ্রম অনুযায়ী যেসব বিভাগগুলো করেছেন ভগবান তাদের কর্ম আদি বিভিন্ন সেগ্রিগেশন করেছেন বর্ণ বর্ণ বিবর্ণ এবং সেগুলো বিন্যাস করেছেন করে বলেছেন শেষে বলেছেন যে আমি বর্ণকর্ম সব বলেছি কিন্তু আমি এর মধ্যে নেই আমি বলেছি ঠিকই পিতা হামস্য জগত কর্তা ইত্যাদি কথা বলেছেন ইত্যাদি কথা বলেছেন সেই জন্য বলছেন যদি স্বধর্মে নিত্য কর্মসমূহ উপেক্ষা করে মানব শ্রী হরিপাদ পদ্মের সেবা করতে থাকে তাতে যদি তার সেই জন্মে ভজনটা পুরো না হয় অপক্ষ অবস্থায় যদি দেহ রাখে তাতে কি হত কি ক্ষতি হলো আর সমাজের লোক যেটাকে কর্তব্য কর্মে সধর্ম বলে সেটা আচরণ করতে করতে যদি অনেক আচরণ করলো শেষে মরে গেল হরিভজন করলে তাতে কী লাভ বরঞ্চ যারা অপক্ষ অবস্থায় মরে গেল হরিভজন করতে করতে পরিপূর্ণ করতে পারলো না তাদের বরঞ্চ অসৎগতি হবে না তাদেরকে ভগবান সুযোগ দেবেন আবার অনেক সুযোগ দেবেন ভগবান এই জন্য সধর্মনিষ্ঠ হইয়াও কখনো কোনো শ্রেয়লাভে সমর্থ হইতে পারে কি সধর্ম মধ্যে এইখানকার বর্ণ এবং বর্ণ এবং আশ্রম সংক্রান্ত যেখানে অর্জুন যুদ্ধ করার জন্য বিমুখ হয়েছিলেন ভগবান লেখি তোমার স্বধর্মে বিমুখ হচ্ছ কেন শ্রেয়ান ও স্বধর্ম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা স্বধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ এখন এইসব কথা ব্যাখ্যা করতে গেলে আবার গীতাতে চলে যেতে হবে যারা শুনেছেন আমার তো মনে হয় ভাগবত কথা যখন ব্যাখ্যা হয় রসিক সমাজে আমি এই এই মন্তব্য করে থাকি যদি রসাস্বাদন করতে হয় তখন কি করতে হয় আলাদা আলাদা এক একটা এগুলো আলোচনা দরকার গোপী যেমন উদ্ধব সন্দেশের সম্পূর্ণ এক মাস কাল গাবিত আলোচনা উদ্ধব সন্দেহ অক্রুর সংবাদ এই সমস্ত আলাদা আলাদা আলোচনা হলে এক এক মাসেতে পুরো ধীরে ধীরে এটা কিন্তু সমাজের লোক তো এখন রস বোঝেনি জড় রসে রয়েছে তাদের এইটি ভালো নাই মামাতে নাই মামা কানা মামা ভালো এই জন্য ভালো সেই জন্য এখানে বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয় সে স্বাস্থ্য নির্ণয় করছেন তস্যৈব হেত প্রজতে হেত কবিদ নলভ্যতে ভ্রমতাম পরিয়ধ তল্লভ্যতে দুঃখবৎ অন্যতহ সুখম কালেন সর্বত্র গভীর রংহসা তৎসৈব হেত প্রজতেত কো বিদো নজত্র লবতে ভ্রমতাম উপরিয়তা তৎসৈব হেত প্রজতেত কো যিনি তত্ত্ববিদ তিনি সেই বস্তু লাভের জন্য চেষ্টা করবেন যেটা এই জন্ম জন্মান্তর ধরে কেউ পাচ্ছেন না তৎসৈব হেত প্রজতেত প্রজতেত তো যত্ন করেন কিরকম কবিদ যারা তত্ত্ববিদ নলব্যতে যত ভ্রমতাম উপরিয়ধ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পর সঙ্গে কীর্তনের পদকাররা অনেক কিছু বলেছেন আমার মাথায় ঢুকলো না করম বিকাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোয়া পরসঙ্গে ভক্তিময় ঠাকুর বলেছেন পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয় এইসব কথা কীর্তনগুলো করলেই যদি অনুভবের সঙ্গে করে মহাজনগণের অনুগতে বক্ষ বিদীর্ণ হবে সঙ্গে সঙ্গে সেই লাভ পেয়ে যাবে এক একটা গুরুবর্গ বলতেন মহাজনের কীর্তনের মধ্যে বীর্য আছে শক্তি আছে তুমি কোনো কীর্তনের পদ যোগ করার চেষ্টা করবে না মহাজনগণ যা বলেছে সেটা বলবে অনুভবের সঙ্গে দেখবে শীঘ্রই তোমার মধ্যে সে বিদীর্ণ হয়ে যায় বৃক্ষ একটা আন্দোলন সৃষ্টি হয় ভেতরে সেই জন্য হে হেত প্রজতে তো কবিদহ নলভ্যতে ভ্রমতাম পরিয়াদা ওপর নিচু স্বর্গে নরকে কভু রাজা কভু প্রজা কখনো কখনো কে কে জন্ম কিরকম জন্ম হচ্ছে কিন্তু কোনো জন্মেই যে বস্তুটা লাভ করা যাচ্ছে না সেই পরম বস্তুটা লাভ করার জন্য বাস্তব বুদ্ধিমান ব্যক্তি অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান আর নিত্য ভক্তি কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান বলেই তো আর করা যায় না সাধু সঙ্গে করতে হবে অত সৎসঙ্গে প্রাপ্যতে পুঙ্গি বহুবীর সুকৃত সঙ্গীতা আবার বলছেন অত কৃষ্ণ আমাদি ন ভাবে গাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি মাধব স্বয়মেব স্ফূর্ত অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সজ্জেত বিধিলিঙ্গ করতেই হবে অত দুঃসঙ্গ মুসৃজ্য উৎসৃজ্য মানে একবারে কেটে ফেলে দিই উৎসৃজ্য অত দুঃসঙ্গ উৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সৎসু সাধুগণের সপ্তমী বিভক্তি হয়েছে বহু বচনে সাধুগণের সৎসু সজ্জেত বুদ্ধিমান সাধুগণের সঙ্গ করুন সাধু আবার বাজারে মুড়ি মুরকির মধ্যে পাওয়া যায় না শাস্ত্রের প্রমাণ সৎসু সজ্জিত বুদ্ধিমান কেন বলছে সন্ত এবাস ছিন্দন্তি মানব্যাসঙ্গম উক্তিভি আমি সাধুসঙ্গ করব কেন বলছেন বলে সাধুসঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই সংসার জিনিস আর কোনো বস্তু নাই সাধুসঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সংসার থেকে মুক্তি হয়ে যাবে কিন্তু সাধুসঙ্গ হয় না এক্স্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট সাধুসঙ্গ হয় না বৃত্তাসুরও মরবার আগে এরকমভাবে প্রার্থনা করেছে মম উত্তম শ্লোক মম উত্তম শ্লোক জনেশ সক্ষম বেদে আমার যেন হে উত্তম শ্লোক ভগবান তোমার জনগণের সঙ্গ হয় আমি যে কোনো জনিতে তুমি পাঠাও আমার কোনো ভয় নেই আমার যেন তোমার যে নিজজন তাদের সঙ্গে যেন আমার আমার সম্বন্ধ হয় এটা বাস্তব বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কেউ উপলব্ধি করতে পারেন যদি বাঁচতে হয় তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ জুড়ে নিতে হয় আমার ক্ষমতা কম আমার ক্ষমতায় হবে না ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ জুড়ে নিতে হয় দিন রাত তাদের কথা কীর্তনকে শ্রমণ করতে হয় যদি আমি মনে করি গুরুদেব তো নেই কার কথা শুনব গুরুদেবের নিত্য জগৎ থেকে তিনি যেসব কীর্তনগুলো করছেন এখনও শোনা যায় এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে সেরকম গুরুদেবের কথা এখনও শিষ্য শুনতে পারেন তিনি মরেন নাই আর যদি সেরকম অনুভবে না উঠে থাকেন তা গুরুদেব প্রকটকালে যেসব কথা কীর্তন করেছেন এগুলো পুনঃ পুনঃ স্মরণ করুন গুরুদেবের আচার আদর্শ যার যেসব সাধুদের মধ্যে দেখা যাচ্ছে তারা নিশ্চয়ই গুরুপাত পদঙ্ক অনুসারে তাদের কথা শুনুন একই কেন হরিকথা অখণ্ড তত্ত্ব হরিকীর্তন হরিকথাকে ভাগ করা যায় না এটাকে যারা ভাগ করেন তারা মূর্খ তারা জানেন না অখণ্ড তত্ত্ব অখণ্ড রস যাই হোক তৎসৈব হেত প্রয়োজতে তো কৌবিদ নলভ্যতে ভমতাম পরিহত অনন্তকাল ভ্রমণ করতে করতে যে বস্তুটাকে আমি পাইনি বাস্তব বুদ্ধিমান ব্যক্তি সেই বস্তুটাকে লাভের জন্য প্রয়ত্ন করবেন প্রকৃষ্ট রূপে যত্ন করবেন তল্লভতে দুঃখ পদান্নত সুখম কালেন সর্বত্র গভীর রঙ্গসা তল্লভ্যতে দুঃখ পদান্নত সুখম সুখ চাইতে গিয়ে দুঃখ আসে এক চাইতে গিয়ে আরেক জিনিস চলে আসে লাভ কিছু হয় না বিষয় সুখ দুঃখের নাই অনায়াস লভ্য এর ফলে আমাদের বিষয় প্রচেষ্টা করে সময় নষ্ট করা তো বুদ্ধিমানের কাজ হয় না তবে আপনাদের মধ্যে কেউ বলতে পারেন প্রহ্লাদ মহারাজ রাজধানী চালিয়েছিলেন জনক মহারাজ রাজধানী চালিয়েছে এরাও তো বিষয়কর্ম করেছিলেন একটু আগে যে শ্লোক উচ্চারণ করেছেন সেগুলো কেউ বোঝেননি সেই জন্য এই কথা বলছেন নৈষ্কর্মম ওপি অচ্যুত বর্জিতম ন শবতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ শশ্বদ অভদ্রমেশ্বরে না চার্পিতম কর্ম যদপি অকারণম কোনো কারণ ছাড়া নিষ্কারণ কোনো স্বার্থ না নিয়েই করলে কি যতক্ষণ পর্যন্ত ভগবত চরণে নিবেদন করো নাই ততক্ষণ বোধে লাভ হবে না নৈষ্কর্ম মপি নিষ্কর্ম একেবারে কোনো নিঃস্বার্থবত তোমার নেই নিষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিতম যদি অচ্যুত ভাবকে বর্জিত করে তোমার নিষ্কর্ম বাহাদুরি দেখাবার জন্য অবস্থিত থাকে নো ইউজ কোনো কাজে লাগবে না নৈষ্কর্মম ওপি অচ্যুত ভাব পরিচিতম ন সবতে জ্ঞান মমলম নিরঞ্জনম লাভ হবে না কিছু যতক্ষণ ভগবত চরণকে স্পর্শ না করে ভগবত নিবেদিত না হবে সেই জন্য জনক মহারাজ এদেরকে মহর্ষি বলা হয় জনক মহারাজ সাধারণ কেউ নয় বড় বড় ঋষি মুনি ঋষি তার কাছে গিয়ে উপদেশ প্রার্থনা করতেন জনক মহারাজ কিছু উপদেশ দিন বড় বড় ঋষি মুনি তার কাছে গিয়ে জনক মহারাজের কাছে হাত জোর করে বলছেন মহারাজ কিছু উপদেশ করুন জনক মহারাজ বলতেন উপদেশ কত বড় তত্ত্বজ্ঞানী পুরুষ বাহ্য দৃষ্টিতে তিনি ভগবান গীতাতে এসব বলেছেন কেউ শোনে না কেউ বোঝে না বোকা জনক আদি যে সমস্ত কর্মে লিপ্ত রয়েছে আমিও কর্ম করি ভগবান এসব কথা বলেছেন এগুলো ভগবান করে এগুলো তারা তাদের স্পর্শ করে না নির্লিপ্তভাবে তারা ভগবান চরণে নিবেদিত করে নিবেদন করেই তারা কর্ম করেন ধুব মহারাজ প্রহ্লাদ মহারাজ আদি সব কিছু প্রহ্লাদ মহারাজের কথা ধুব মহারাজের কথা বড় আশ্চর্য কথা দেবু মহারাজ বলছেন আমার রাজ্য রাজধানী দরকার নেই আমি আপনাকে পেয়ে গেছি আপনার চরণ মানে ভগবান বলছি তা বললে তো হবে না তুমি তো রাজধা তুমি তো একটা পজিশন স্থানবিলাসিং তপস্যস্থিতম তপস্যা শুরু করেছিল স্থান প্রাপ্তির জন্য তোমাকে নিতে হবে তোমাকে স্পর্শ করবে না অন্তিমে তুমি আমার কাছে আসবে কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হিসাবে তোমাকে ভগবান ডেলিগেট করেছেন সেই তো প্রতি প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ অম্বরীশ মহারাজ পিতু মহারাজ জনক এদিকে এদেরকে ডিপিউট করেছেন এরা যদি না করেন তাহলে আমরা শিখব না এই জন্য তাদেরকে থাকতে হয় সেখানে এবার আমরা ফিরে আসি যে নারদজি মহারাজ এইসব উপদেশ দেওয়ার পর নিজের জীবনের পূর্ব জন্মের কথা বলছেন বলছেন একদল সাধু এই যেমন আমাদের এখন পুরুষোত্তম ব্রত উপস্থিত হয়েছে এবারে ব্রত পাঁচ মাস চতুর্মাসও বললে হবে না পঞ্চমাসই ব্রত কেন যখনই এক মাস বৃদ্ধি হয়ে যায় এই মাসটাকে গুনতে হয় স্যার পুরো একেবারে চলল তাহলে চাতুর্মাস ব্রত উপলক্ষে এক ঋষির দল ভ্রমণ ভ্রাম্যমান অবস্থায় ভ্রমণ করতে করতে তারা আমাদের গ্রামে সুন্দর পরিবেশ দেখে সেখানে পাহাড় পর্বত নদী নালা এত সুন্দর দেখে তাদের মন লেগে গেল তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন চতুর্মাস চাতুর্মাস অব্রত শুরু হয়ে যাচ্ছে আমরা আর বিভিন্ন জায়গায় ভ্রমণ করব না এক জায়গা থেকে এখানে সুন্দর জলাশয় পর্বত ফুল ফল সব কিছুই আছে অরণ্য অপূর্ব সুন্দর কাঠ আদি পাওয়া যায় যোগ্য করব কাঠ আদি পাওয়া যাবে সংকীর্তন সব সুবিধা হবে এই জন্য আমরা আর এখান থেকে যাব না বলে একদল ঋষি একদল এইছে মুনি ঋষি যারা যাচ্ছিলেন সাধু তারা আমাদের ওই গ্রামেতে রয়ে গেলেন আমাদের ওই গ্রামেতে রয়ে যাওয়ার ফলেতে আমি সেই গ্রামের একটা বাচ্চা ছেলে ছিলাম আর আমার বিশেষ একটা স্বভাব ছিল আমি চঞ্চল ছিলাম না তে মই অপেতা খিল চাপলে অর্ভকে দান্তে অধৃত কিরণকে অনুবর্তিনী চক্রুম কিপাম যদ্যপি তুল্য দর্শনা সুসু সমানে অল্প অল্পভাষিণী অনেক কথা আমি বলছি না অল্প কথার মধ্যে বলি বলে এইসব সাধুগণ আমাকে খেয়াল করতেন দেখতেন এই ছেলেটা চঞ্চল নয় তে মানে ওই সাধুগণ দেখতেন তে মই আমাকে দেখতেন অপেতা খিল চাপলে অর্ভকে কোন রকম চঞ্চলতা আমার মধ্যে ছিল না আমি বাচ্চা ছিলাম বটে দান্ত শান্ত দান্ত অন্তর ইন্দ্রিয়ের দমন বহিরিন্দ্রিয়ের দমন শান্ত দান্ত ইত্যাদি ব্যাখ্যা আপনারা শুনেছেন ইন্দ্রিয়গুলোকে যার বসেতে বসীভূত করে রয়েছেন সে শান্ত দান্ত বলা হয় এখানে বলছে দান্তে আবার অর্ধিত কিরণকে অন্যান্য বাচ্চাগণ যে সমস্ত বিভিন্ন খেলার বস্তু নিয়ে খেলতে ভালোবাসেন জানেন না অন্যান্য খেলার বস্তু নিয়ে খেলতে ভালোবাসেন বাচ্চারা কোনো সময় বল পেল কোনো সময় এটা ওটা ফেললো কিন্তু আমি এই ধরনের ছিলাম না দান্তে অদ্ধিত কিরণকে আমি কোনো খেলনার বস্তু নিয়ে খেলাতে মতো হতাম না অদ্ধিত দান্তে অদ্ধিত কিরণকে আবার আরেকটা আমার মধ্যে ওরা গুণ দেখতে পেলো সেটা হচ্ছে অনুবর্তিনী যা বলে আমি তাই শুনি বাবা এক কাজ করো তো ওই জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো টুকরো টুকরো আচা আনছি সঙ্গে সঙ্গে চলে যেত সেখান থেকে গিয়ে ওই জঙ্গলে কাঠ ফাট কুড়িয়ে নিয়ে চলে আসতো পা শুকনো পাতা কাঠ সব চুল কুড়িয়ে নিয়ে চলে আসতো বাবা এক কাজ করতো ওখানে এই এই এই জিনিসটা নিয়ে এসো ওখান থেকে সব করতো তার এইভাবে আমি সাধুগণের কাছে থাকতাম চক্রু কৃপাং তারা কেন জানি না আমার ওপর কৃপা হয়ে গেল বলে এটা সাধুর মতো দেখতে বাচ্চা ছেলেটা করুণা হয়ে গেল আমার উপর চক্রুং কৃপাম যদ্যপি তুল্য তারা যদিও তুল্য দর্শন সবাইকে সমান দৃষ্টিতে তথাপি আমার উপর একটা বিশ্বাস কৃপা হল চক্রু কৃপাম চক্রু কৃপাম যদ্যপি তুল্য দর্শন আহা আমি জানি সাধু সব তুল্য দর্শন কে কাউর এখানে কোনো তারা কোনো এই ভেদভাব রাখেন না তথাপি আমার ওপর কেন জানি না তাদের বিশেষ করুণা হলো চক্রু চক্রু কৃপাম যদ্যপিতুল্য দর্শনহা শুশ্রূষ মানে শুশ্রূষ মানে মুনয় অল্পভাষিনী দেখবেন মুনি ঋষিরা যারা বাস্তবিক ভজন করে তারা কিন্তু আজে বাজে কথা বলে না চুপচাপ থাকে মৌন থাকে কি বলবে তারা কথা বলে না বেশি আজে বাজে কি কথা বলবে ক্যাচোর ম্যাচোর সংসারিক কথা লাভ নেই কিছু কথা বেশি কথা বললে আজে বাজে কথা চলে আসবে আর আমি যেহেতু তাদের সেবা করতাম শুশ্রূষ মানে মনে অল্প ভাষিণী তারা অল্প ভাষ মানে হ্যাঁ আমি অল্প কথা বলতাম উল্টোপাল্টা কথা বলতাম না আমি সমদর্শী আমাকে শান্ত দান্ত মিতভাষী দেখে আমাকে কৃপা করলেন বলে তাদের যে উচ্ছিষ্ট প্রসাদ পাতাগুলোকে নিয়ে বাচ্চা যা তুই খেয়ে নে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে দিয়ে দিতেন এরকমভাবে আমি তাদের উচ্ছিষ্ট বলছেন উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী তাদের ওই বৈষ্ণবগণের দ্বারা এই সাধুগণের দ্বারা অনুমোদিত ব্রাহ্মণগণের দ্বারা অনুমোদিত সেই যে উচ্ছিষ্ট অনুলেপন আদি তাদের চন্দন পরে রয়েছে বা কোনো কিছু অনুলেপন সেটা প্রসাদই আমি ভগবানের পরে তারা ব্যবহার করেছি সেটা আমি নিলাম বোঝা গেল এইভাবে প্রসাদ আমি তাদের সবভাবে পেয়েছিলাম উচ্ছিষ্ট লেপানুমোদিত দ্বিজয়ী তারা অনুমোদন করেছিলেন আর একবার মাত্র সেটা আমি ব্যবহার করার পর অর্থাৎ প্রসাদ ভোজন আদি তাদের উচ্ছিষ্ট করার ফলেতে সকিৎস্ম সকিৎস্ম ভুঞ্জে তদপাস্ত কেলবিসহ অনেকবারের কথা ছেড়ে দিলাম একবার মাত্র প্রথম যখন ভোজন করি ব্যাস সঙ্গে সঙ্গে আমার ভেতরের যত পাপ রাশি সব চলে গেল সাধুর উচ্ছিষ্টের যে কত মহিমা এটা এক একটা করতে এক একটা উদাহরণ যদি আমি তুলে ধরি অবাক হয়ে যাবে লোক রামানুজাচার্য যার থেকে বেদান্ত পড়বার জন্য গেছিলেন রামাচার্য রামানুজাচার্য তখনকার দিনে মায়াবাদী বেদান্তই পড়ানো হতো শঙ্কর ভাষ্য এসব অনেক কথা রামানুজাচার্য প্রত্যেকে ছিলেন যাদবাচার্যের ওখানে আশ্চর্য কথা পরবর্তীকালে রামানুজাচার্য এমনভাবে সিদ্ধান্ত স্থাপন করলেন যাদবাচার্য পাগল হয়ে গেলেন বলে এই যদি বেঁচে থাকে তো আমাকে বলে দেবে প্রমাণ করে দেবে আমি একটা পাগল কারণ আমার সিদ্ধান্ত সব ভুল মায়াবাদী সিদ্ধান্ত একে বেঁচে রাখা একে মেরে ফেলতে হবে এরকম বিচার তার জীবনী সংক্রান্ত ব্যাপারে আমরা পাই পূর্বজন্মে গোসাপ ছিল গোসাপ গোসাপ ওই কুমিরের মতো দেখতে ছোট্ট যে বৃষ্টি বন্যার সময় দেখা যায় গোসাপ কোনো একটা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে ছিল তার ফলে তার এই জন্ম হয়েছে এই জন্ম কাজে লাগল তাহলে দেখা গেল উচ্ছিষ্ট লেপান মোদিত দ্বিজয়ী সকৃত ভুঞ্জে তদপাস্ত কেলবিষ এবং প্রবৃত্তস্ব বিশুদ্ধ চেতস স্তধর্ম এবাত্ম রুচি পজায়তে এইভাবে তাদের উচ্ছিষ্ট অনুলোপন ব্যবহার করার ফল পরেতে কি হলো ধীরে ধীরে আমার মন ভগবত ধর্মের প্রতি ভগবানের প্রতি আবিষ্ট হয়ে গেল আমার বলছেন এবং প্রবৃত্তস্ব এইভাবে যখন আমি লেগেছিলাম এইসব যখন যে জীবনে আমার সংগঠিত হয়েছিল এবং প্রবৃত্তস্ব বিশুদ্ধ চেতসহ তদ্ধর্ম তদ্ধর্ম মানে ভগবত ধর্ম তাতে এবাত্মরুচি প্রজায়তে আমার সেই ভগবত ধর্ম প্রবল নিষ্ঠা দেখা দিল এত প্রবল নিষ্ঠা দেখা দিল যে ভালো আমার যে আমি আর সহ্য করতে পারলাম আমার বন্ধন এক আমার বন্ধন রয়ে গেল একমাত্র আমার মা মা আমি একমাত্র বাচ্চা ছিলাম আমার মা দাসী ছিলেন কোনো এক ব্রাহ্মণের গৃহেতে ক্রিয়াকর্ম করে যা ছোটো কিছু পেতেন চাল গম বা কোনো প্রসাদ সেটা দিয়ে আমরা জীবনযাপন করতাম কিছুতে আমাকে চোখ আমাকে চোখের মনি আমাকে এদিক এদিক গেলে সহ্য করতে পারত এত ভালোবাসতেন একদা আমি যখন এরকম ধরনের কৃপা পেলাম যখন সাধুরা চলে গেলেন একদা আমার মা সেই ব্রাহ্মণের গৃহেতে অরুণোদয়ের পূর্বে গোদহনের জন্য গ্রামের পথ দিয়ে বাড়ি থেকে যেতে আরম্ভ করলেন যাওয়ার সময় রাস্তাতে কোনো এক সর্প তাকে দংশন করল সর্প দংশনে আমার মা মৃত্যুর করে ঢোলে পড়লেন সর্প দংশনে মা মরে যাওয়ার পর তখন আমি চিন্তা করলাম ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তাই জন্য একমাত্র আমার যে বন্ধন সেটা কেটে গেল একটা পাঁচ বছরের বালক তার মা ছাড়া আর কে থাকতে পারে তাহলে সাধুসঙ্গের মহিমাটা এবার বুঝে দেখুন সাধুসঙ্গের ফলেতে তার ভগবানের প্রতি তার অনুভব হয়েছে কিছু ধীরে ধীরে এমন অবস্থায় তিনি সাধুসঙ্গের ফলে উন্নীত হয়েছেন যেখানে সামান্যতম মায়াও তাকে স্পর্শ করছে না বাচ্চার মা ছাড়া কোনো গতি আছে সে বলছে মা গেছে ভালোই হয়েছে মা তো আমাকে বেঁধে রাখতো যেতে তো না এখন আমি মুক্ত আমার কেউ নেই আত্মীয় পরিজন মা এবার আমি মুক্ত এবার চলো বাচ্চা এমন দিক দেশ কাল কিছুই জানেন না বাচ্চাটা বাচ্চা চলতে আরম্ভ করলে নারদজি বলছেন এরকমভাবে আমি চলতে চলতে একটা নির্জন স্থানেতে উপস্থিত হলাম খেট খরবাট গ্রাম গঞ্জ শহর বিভিন্ন অতিক্রম করে ধীরে ধীরে একটা নির্জন স্থানেতে অপূর্ব জলাশয় চারিদিকে গাছপালা ঘন সেখানে এসে উপস্থিত হলাম সেই নির্মল নির্মল জলাশয় দেখে সেই জলাশয়ে গিয়ে আমি সেখানে স্নান করলাম পান করলাম বহু খিদে পেয়েছিল বাচ্চা ছেলে এত হেঁটেছে কত হেঁটেছে বলতে পারছি না এত রঘুনাথ দাস গোসাই যেমন এক এক দিনে কত হেঁটেছে মাত্র কয়েকদিনের মধ্যে রঘুনাথ দাস গোসাই চলে গেল আমরা হিসাব করলে রঘুনাথ দাস গোসাই অ্যাভারেজে আশি কিলোমিটার সত্তর কিলোমিটার বেশি হেঁটেছে তো এত তাড়াতাড়ি কি করে পুরীতে গিয়ে পৌঁছালেন বাচ্চা ছেলে রঘুনাথ দাস গোসাই খাননি অর্ধেক দিন খাননি কোনো কোনো দিন দুধ পেয়েছেন কোনো ব্রাহ্মণের গিয়ে কিছু পেয়েছেন আর করেছেন ভগবানের চরণ কমলে চিন্তা করতে করতে তার ক্ষুধা তৃষ্ণা কিছু হয়নি আর ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তার তো হয়েই গেল কেউ কি চিন্তা করতে পারে ভগবানের চরণ কমল করতে পারে না ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তার তো আর কোনো কোনো সমস্যাই নেই এখানে বলছেন ওই অবস্থায় নির্জন স্থানেতে আমি গিয়ে পৌঁছালাম সেখানে স্নান পান করে বিগত শ্রম আমার ক্লান্তি দূর হলো স্নান পান করে আমি বসে একটি গাছের ডালেতে গাছের যে মূল গাছের যে মূল সেই মূলেতে বসে আমি হেলান দিয়ে কেবল ঋষিমুনিরা ছিলেন বেশ ভালো ছিল কোথায় চলে গেল তারা কি সুন্দর উপদেশগুলো আমাকে করে গেছেন সারাদিন তারা সবসময় কীর্তন করতেন চাতুর্মাস ব্রতের কোনো কথাই লোকে জানে না চাতুর্মাস কিভাবে পালন করতে হয় সর্বক্ষণ হরিকথা কীর্তন মুখে এই সব ব্রতগুলো পালন করার বিধান দেওয়া আছে পুরুষোত্তম ব্রত চাতুর্মাস ব্রত যা কিছু কার্তিক ব্রত সব কিছু ভগবানের হরিকথা কীর্তন করতে করতে কেন হরিকথা কীর্তনই হচ্ছে শেষ কথা চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তির কথা মহাপ্রভু শর্ট আউট করে আলাদাভাবে জানিয়েছেন তথাপি তার মধ্যে আবার নাম সংকীর্তন হচ্ছে প্রধান